ফকরাবুল আলমিন আমাদের মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলতেছেন যে আপনি সমাজের মানুষকে আমার কথা বলার কারণে আমার দিনের দাওয়াত দেওয়ার কারণে যারা বিরুদ্ধাচরণ করে যারা দুশ্মনী করে যারা শত্রুতামি করে এদের দুশ্মনির কারণে আপনার কষ্ট হয় এই কষ্টটা একা আপনার নয় আপনার পূর্ববর্তী যে সমস্ত নবী রসুল দুনিয়াতে এসেছিলেন তাদের সবাইকেই দুশ্মনের মোকাবেলার জন্য কষ্ট করতে হয়েছে এই কথা প্রসঙ্গে আল্লাহ নয় নম্বর আয়াতে বলেন ওয়াহাল আতাকা হাদিস মুসা আপনি কি মুসা ইসালামের খবর জানেন অর্থাৎ হজরত মুসা আলাইহিসালাম কি পরিমাণ দুশ্মনদের দুশ্মনির মোকাবেলা করতে হয়েছিল আপনি কি জানেন বলে আল্লাহ মুসা আলহিসের এই সমস্ত দুঃখ কষ্টের ইতিহাস সুরায় তোহার নয় নম্বর আয়াত থেকে তুলে ধরেছেন উদ্দেশ্য যেহেতু আপনার পূর্ববর্তী নবীগণ আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে কষ্ট সহ্য করেছেন তাই এই রকম কষ্টটা একা আপনার বেলায় নয় এই বলে আল্লাহ আমাদের নবীকে সান্ত্বনা দিচ্ছেন এ প্রসঙ্গে গতকাল বলা হয়েছে গতকালকের প্রোগ্রাম যেখানে ছিল মুসা আলহিসাম বনি ইসরাইলের নবী বনি ইসরাইলের বংশ পরিচয় গতকাল সবিস্তারে আলোচনা করা হয়েছে ইয়াকুব সালামের পরবর্তী বংশধরদেরকে কোরআনের ভাষায় বনি ইসরাইল বলা হয় হজরত ইয়াকুব সালামের বারো ছেলে ছিলেন এই বারো ছেলের আওলাদদেরকেই বনি ইসরাইল বলা হয় হজরত ইউসুফ আলহিসাম হজরত মুসা আলহিসাম হজরত ঈসা সালাম তারা সবাই বনি ইসরাইল বংশের নবী এই বনি ইসরাইল বংশটা জন্মগতভাবে সিরিয়ার বাসিন্দা ছিল অথচ মুসা আলহিসালামের সাথে ফেরাউনের যে সংঘর্ষ হইল মুসা আলহিসালামের বিরুদ্ধে ফেরাউনের যত দুশ্মনী চলেছিল সবগুলি ঘটনা হয়েছিল মিশরে সামনের কথাগুলি বুঝার জন্য স্মরণ রাখা দরকার যে বনি ইসরায়েলের বংশটা জন্মগতভাবে সিরিয়ার বাসিন্দা ছিল এই বংশের নবী মুসা আলহিসাম কাজেই মুসা আলহিসামের সাথে মিশরের বাদশাহ ফেরাউনের দুশ্মনী করার সুযোগটা কিভাবে হলো এই বংশের লোকেরা তো সিরিয়ার বাসিন্দা অথচ ফেরাউন তো মিশরের বাসিন্দা তাই বনি ইসরায়েল মিশরের বাসিন্দা বনি ইসরায়েল মিশরের বাসিন্দা কিভাবে হইল এই প্রশ্নের জবাবটা আগে পরিষ্কার করা দরকার এ মর্মে আল্লাহ ফক্রাবুল আলমিন সুরাই ইউসুফের একায়তে বলেন যারা প্রশ্ন করে যে বনি ইসরাইল সিরিয়ার বাসিন্দা ছিল এরা মিশরের বাসিন্দা কিভাবে হইল আল্লাহ বলেন এদের প্রশ্নের জবাব রয়েছে হজরত ইউসুফ আলহিসাম এবং তার ভাইদের ঘটনার মধ্যে সেই ঘটনা আল্লাহ সবিস্তারে সুরাই ইউসুফে বর্ণনা করেছেন সংক্ষিপ্ত কথা হল হজরত ইউসুফ আলহিসামের বড় দশ ভাইয়েরা দুশ্মনী করে প্রথমে সাত বৎসর বয়স্ক শিশু ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করে দিয়েছিল তারপরে একদল ব্যবসায়ীরা পানি তোলার উদ্দেশ্যে সেই কুয়ায় বালতি ফেলেছিল ইউসুফ আলহিসাম সেই বালতিতে বসে কুয়ার থেকে উদ্ধার হয়ে গেছিলেন এটা জানতে পেরে বড় দশ ভাইয়েরা যারা কুয়ায় ফেলে দিয়েছিল তারা সেই ব্যবসায়ী কাফেলাকে বলল এই ছেলেটা আমাদের গুলাম তার যত গুণ তোমরা দেখো না কেন সবগুলি ঠিক আছে কিন্তু সবচেয়ে বড় একটা দোষ আছে যে দোষের কারণে কোনো গুণকেই আর গণ্য করা যায় না দুষ্টা হল সে পলায়ন করে ভাগিয়া যায় এই কারণে এই গুলামটা আমরাও রাখতে চাই না এবং তোমাদের কাছে বিক্রি করে দেব উচিত মূল্যে নয় অতি অল্প মূল্যে অল্প মূল্যে বিক্রি করে দেওয়ার কারণ যেহেতু তার দোষ আছে এই জন্য উচিত মূল্য নেব না অতি অল্প মূল্য তোমরা দিলে এর বিনিময়ে আমরা এই আমাদের এই গোলামটাকে তোমাদের কাছে বিক্রি করে দেব কিন্তু তোমাদেরকে সতর্ক করে দিতে চাই যত অল্প মূল্যের বিনিময়েই তোমরা একে কিনো না কেন তার কিন্তু অভ্যাস হইল পালিয়ে যাওয়া ভাগিয়া যাওয়া তোমাদের কাছ থেকে যদি পালাইয়া যাইতে পারে তাহলে তো তোমাদের পয়সাও গেল মালও গেল তাই আমাদের কাছ থেকে যত অল্প মূল্যের বিনিময়েই তোমরা কিনো না কেন তাকে এমন সাবধানে নিতে হবে যাতে কোনো সময় পালিয়ে যেতে না পারে কথা বলার উদ্দেশ্য হজরত ইউসুফ সালাম যাকে গুলাম বলে তারা ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে যাচ্ছে তাদের কাছ থেকে যদি তিনি পালিয়ে যেতে পারেন বাবার কাছে পৌঁছতে পারেন তাহলে এদের সকল চক্রান্ত সকল দুষ্টামি বাবার কাছে ধরা পড়ে যাবে এবং করায় গন্ডায় তার বিচার হয়ে যাবে এই জন্য উদ্দেশ্য একটা আর কথা বলছে আরেকটা শেষ পর্যন্ত তারা অতি অল্প মূল্যের বিনিময়ে হজরত ইউসুফ আলহ ইসলামকে গুলাম বলে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে মুফাসিরিন কেরাম তফসিরের কিতাবে লিখেছেন সিকি তুলা উজনের রূপার দ্বারা তখনকার যুগে ওই দেশে যে মুদ্রা তৈয়ার হইত ওইটাকে দেড়হাম বলা হইতো এই রকম আঠারো দীর্হামের বিনিময়ে দশ বাই হজরত ইউসুফ আল ইসলামকে গুলাম বলে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল একটা দীর্হামে যদি সিকি তোলা ওজনের রূপা থাকে তাহলে আঠারো দেড়হামে কত তোলা রূপা হয় সাড়ে চার তোলা মাত্র সাড়ে চার তোলা রূপার বিনিময়ে তারা আপন বাইকে ব্যবসায়ীদের কাছে গুলাম বলে বিক্রি করে দিল তারপর আঠারোটা সিকি দশ বাইয়ের মধ্যে বন্টন করতে অসুবিধা সৃষ্টি হইল বিশটা সিকি হইলে জনে দুইটা নিতে পারত আঠারোটা সিকি হওয়ার কারণে জনে দুইটাও হয় না আর জনে একটা করে দিলে আরো আটটা বাকি থাকে এই অবস্থায় তাদের বড় ভাই বলল ভাই বিক্রি করা পয়সা আমি নেব না ভাইকে বিক্রি করা হয়েছে গুলাম বলে এমন পয়সা আমি খাব না তখন বাকি নয় ভাই বলল তোমার অংশ না নেওয়াতে ভালোই হইল এবার আঠারোটা শিখি আমরা নয় জন জনে দুইটা করে বন্টন করতে বড় সুবিধা হবে এই বলে তারা দশ বাই আদা তুলা দুইটা দেড়হাম আদা তুলা পরিমাণ রূপার বিনিময়ে হজরত ইউসুফ আলহ ইসলামকে বিক্রি করে দিল ব্যবসায়ীরা ইউসুফ আলহ ইসলামকে সিরিয়ার থেকে কিনে নিয়ে মিশরের বাজারে গিয়া বিক্রি করে দিল মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আলহিসামকে কিনে নিয়ে তার স্ত্রী জুলাইখার হাতে লালন পালনের দায়িত্ব দিয়ে বলল যদিও আমি বাজার থেকে গুলাম হিসাবে কিনে এনেছি তুমি গুলামের মতো ব্যবহার করবে না তুমি সযত্নে লালন পালন করো যেহেতু আমাদের কোনো সন্তান আদি নাই এই কিনা গুলামটাকেই আমরা আমাদের সন্তান বানিয়ে নেব এভাবে আল্লাহ ফকরাবুল আলমিন জুলাইখার গড়ে হজরত ইউসুফ আলহ ইসলামকে সযত্নে লালন পালনের ব্যবস্থা করে দিলেন জুলাইখার গড়ে তেত্রিশ বৎসর লালিত পালিত হইলেন সাত বৎসর বয়সে দেশান্তর হয়েছিলেন আর সেখানে যাওয়ার পরে আরো তেত্রিশ বৎসর অতিবাহিত করলেন আগের সাত আর পরের তেত্রিশ মোট চল্লিশ বৎসর পূর্ণ হওয়ার পর আল্লাহ ফকরাবুল আলমিন হজরত ইউসুফ আলহ ইসলামকে নবু দান করলেন শেষ পর্যন্ত ওই দেশের বাদশাহ মূর্তি পূজারই ছিল ইউসুফ আলহিসের চাল চলন আমল আখলাক উঠা বসা চলাফেরা দেখে ইসলামের সত্যতা বুঝতে পেরে বাদশাহ কলেমা পরে মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পর বাদশাহ মিশরের ষোলো আনা বাদশাহী হজরত ইউসুফ আলাই ইসলামকে দান করে দিল হজরত ইউসুফ আলহিসাম মিশরের বাদশাহ হওয়ার পর সিরিয়ায় তার বংশের যারা ছিলেন বংশটা কোন বংশ বনি ইসরায়েল সিরিয়ায় তার বংশের যত লোক ছিলেন সমস্ত লোকদেরকে সিরিয়ার থেকে মিশরে নিয়ে গেলেন এই ঘটনার বিবরণ দিয়া সুরাই ইউসুফে আল্লাহ বলেন لقد كان في يوسف واخوته آيات للسائلين যারা প্রশ্ন করে সিরিয়ার বাসিন্দা বনি ইসরায়েল মিশরের বাসিন্দা কিভাবে হইল তাদের প্রশ্নের জবাব ইউসুফ এবং তার বাইদের ঘটনার ভিতরে আছে এবার প্রশ্নের জবাবটা আপনাদের ক্লিয়ার হইল কিনা দেখি এক কথায় হজরত ইউসুফ আলাইহিসালামের মাধ্যমে সিরিয়ার বাসিন্দা বনি ইসরায়েল মিশরের বাসিন্দা ইউসুফ আলাইহিসালাম শিশুকালে বিক্রি হওয়ার পর থেকে মিশরের রাজত্ব পাওয়া পর্যন্ত কমসে কম পঞ্চাশ বৎসর অতিবাহিত হয়ে গেল এই পঞ্চাশ বৎসরের ভিতরে আল্লাহ ওহির মাধ্যমে ইউসুফ আল ইসলামকে নিষেধ করে দিয়েছিলেন যে তুমি যে এখানে শান্তিতে আসো নিরাপদে আসো এই সংবাদ সিরিয়ায় তোমার বাবা ইয়াকুব আলহিসালামের কাছে দিও না যতদিন পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে সংবাদ তোমাকে এই সংবাদ দেওয়ার নির্দেশ না দেব এই কারণে ইউসুফ আলহিসাম মিশরের বাদশাহ হওয়ার পরও দেশের বাড়িতে নিজের বাবা ইয়াকুব আলহিসামের কাছে নিজের সংবাদ পৌঁছাইলেন না আল্লাহ নিষেধ করে রেখেছেন কেন আল্লাহ নিষেধ করলেন এই প্রশ্নের জবাবটা আরেক ঘটনা সেই ঘটনা হল হজরত ইউসুফ আলহিসাম যখন এক বৎসরের শিশু তখন তার মায়ের গর্বত থেকে তার ছোট ভাই বিনিয়ামিন জন্মগ্রহণ করলেন আগের বৎসর ইউসুফ পরের বৎসর বিনিয়ামিন জন্মগ্রহণ করলেন তারা দুজনের মা অত্যন্ত হালকা স্বাস্থ্যের অধিকারী ছিলেন খুব দুর্বল ছিলেন এর মধ্যে আগের বছর একটা সন্তান পরের বছর আরেকটা সন্তান জন্মগ্রহণ করার কারণে তিনি জটিলভাবে মারাত্মকভাবে রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিনিয়ামিন মাত্র কিছুদিন হয়ে জন্মগ্রহণ করেছেন আর ইউসুফের বয়স মাত্র এক বছর এই মা মারা যাওয়া দুইটা শিশু দুটা শিশু দুধ পান করার যোগ্য অথচ মা মারা গেল এইরকম মা মারা যাওয়া দুইটা শিশু বাবার থাকলে বাবা কেমন সমস্যায় পড়ে এই অবস্থায় হজরত ইয়াকুব সালাম একদিন মা মারা যাওয়া দুইটা শিশুকে ঘুম পাড়িয়ে শেষ রাত্রে তাহাজুদের নামাজে দাঁড়াইলেন তাহাজুদের নামাজে দাঁড়ানো অবস্থায় হঠাৎ শুনলেন শিশু ইউসুফ ঘুমন্ত অবস্থায় চিৎকার দিয়া কানলেন কুলের শিশুরা অনেক সময় এরকম করে আরামসে ঘুমাইতেছে ঘুমাইতেছে হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার দিয়া কানলেন একে তো মা মারা যাওয়া শিশু এর মধ্যে আবার চিৎকার দিয়া কানল একটু আগে মাত্র ঘুম পাড়াইলেন এই কারণে হঠাৎ করে তার অলক্ষেই বেখিয়ালেই ইয়াকুব আলহিসামের দৃষ্টি যে শেষদার জায়গায় ছিল এখান থেকে শিশুর দিকে চলে গেল স্বাভাবিক হইতেই পারে অনিচ্ছায় হইতে পারে এই ব্যাপারে শরীয়তের মশালা হইল নামাজে দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায় দৃষ্টি রাখা সুন্নত অন্যদিকে তাকাইতে গিয়া যদি সিনা কিবলার দিক থেকে ফিরে যায় তাহলে নমাজ বাতিল হইয়া যায় সিনা যদি কেবলার দিক থেকে ফিরে না চেহারা যদি কেবলার দিক থেকে ফিরে যায় নামাজ বাতিল হয় না কিন্তু মকরু হয় সিনাও যদি ফিরে না চেহারাও যদি ফিরে না দৃষ্টি যে অন্যদিকে গেল আর দৃষ্টি ফিরাইয়া আনে না দীর্ঘক্ষণ ভিন্ন দিকে তাকাইয়াই থাকে তবুও নামাজ মক্রু হইয়া যায় আর যদি হঠাৎ দৃষ্টি চলে গেল ভিন্ন দিকে সিনাও কেবলার দিক থেকে ফিরল না চেহারাও ফিরল না আবার সাথে সাথে দৃষ্টি শেষদার স্থানে ফিরাইয়া আনল তাহলে নামাজও নষ্ট হয় না নামাজ নষ্ট হয় না মক্রুও হয় না ইয়াকুব আলহিসের দৃষ্টিটা মা মারা যাওয়া শিশু ইউসুফের প্রতি চলে গেছিল যে কারণে সিনাও কেবলার দিক থেকে ফিরেনি চেহারাও ফিরেনি এবং সাথে সাথে তিনি দৃষ্টিটা সেজার জায়গায় ফিরে নিয়ে আসলেন অবস্থা বুঝে থাকলে এবার বলেন নামাজের কোনো ক্ষতি হইল কোনো ক্ষতি হইল কিন্তু একটা কথা আছে বেশ হায়রানি সাধারণ মানুষের জন্য যেটা গুণা নয় সামান্য অনুচিত গুণা নয় অনুচিত আমরা সাধারণ মানুষ নমাজের মধ্যে যদি দৃষ্টি হঠাৎ অন্যদিকে চলে যায় আবার সাথে সাথে ফিরাইয়া আনি আমাদের জন্য গুণা নয় সামান্য অনুচিত গুণা তো নয় কিন্তু উচিত না অনুচিত অনুচিত আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের কাছ থেকে এমন অনুচিত কাজ হইলে আল্লাহ সেটাতেও পাকড়াও করে আপনি তো আমার সাধারণ বান্দা না আপনি তো আমার প্রিয় বান্দা আমার বিশিষ্ট পয়গাম্বর এমন অনুচিত কাম আপনার দ্বারা কেন হবে নামাজে দাঁড়াইছেন আমি আল্লাহর গুলামি করার জন্য নামাজে দাঁড়াইছেন এই কথা প্রমাণ দেওয়ার জন্য যে আপনার সবচেয়ে বেশি মহব্বতের সম্পর্ক আমি আল্লাহর সাথে শিশু ইউসুফের মহব্বত কেন আমার মহব্বতের পথে বাধা হইয়া দাঁড়াইল এক সেকেন্ডের জন্য হইলেও এইটা আপনার জন্য উচিত হয় নাই এই কথাটা আপনাকে আমি শিক্ষা দেব সারা জীবন বর ইউসুফকে আপনার চোখের আড়াল করে রেখে কথাটা আল্লাহ ফিরিস্তাদেরকে বললেন ও ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো আমার নবীর জন্য উচিত হইল না ছেলের মহব্বতে আমার মহব্বতের পথে বাধা সৃষ্টি করা কাজেই এই অনুচিত তার জন্য যেটা উচিত হইল না এই কথাটা তাকে বুঝাবার জন্য আমি প্রায় সারাটা জীবন বর ছেলেকে তার চোখের আড়াল করে রাখবো এই ঘটনাটার কারণে ইউসুফ যখন দেশান্তর হইয়া মিশরে চলে গেলেন প্রায় পঞ্চাশ বৎসর সেখানে অবস্থান করলেন আল্লাহ নিষেধ করে দিলেন সাবধান আপনার বাবাকে আপনার খবর দিবেন না এখন বুঝলেন নিষেধের কারণ আল্লাহ কেন নিষেধ করে দিলেন খবর দিবেন না যতদিন পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে খবর দেওয়ার সংবাদ না আসে ততদিন পর্যন্ত খবর দিবেন না এই জন্য হজরত ইউসুফ আলহিসাম জুলাইখার ঘরে লালিত পালিত হইলেন তেত্রিশ বৎসর দেশে বাবার কাছে সংবাদ দিলেন না তারপরে জেলখানায় কাটাইলেন নয় বৎসর বাবার কাছে সংবাদ দিলেন না তেত্রিশ আর নয় বিয়াল্লিশ তারপর বাদশাহ হইয়া কাটাইলেন আরো সাত বছর বিয়াল্লিশ আর সাত উনপঞ্চাশ তারপর আরো সাত বৎসরের বাদশাহী আমলে এই জন্য বলছিলাম প্রায় পঞ্চাশ বৎসর দীর্ঘ পঞ্চাশ বৎসরের ভিতরে তিনি গুলাম হইয়া আসছিলেন এই দেশে আর এই দেশের রাজা হইয়া গেলেন তারপর বাবাকে সংবাদ দিলেন শেষ পর্যন্ত আল্লাহ যখন নির্দেশ দিলেন এইবার তোমার বাবাকে সংবাদ দাও হজরত ইউসুফ আলহ ইসলাম বাবাকে সংবাদ দিয়া বাবা সহ পরবর্তীতে বাবা তার খালাকে বিয়ে করেছিলেন এই সূত্রে বাবার পরবর্তী বিবি তার দুই হিসাবে মা একটা বাবার স্ত্রী হিসাবে মা আর একটা মায়ের বোন হিসাবে মা সংবাদ দিয়া ইউসুফ আল ইসলাম নিজের বাবা ইয়াকুব আলহ ইসলামকে তার বর্তমান মাকে তার বাকি এগারো ভাইকে এবং তার বংশের কি নাম সবাইকে সিরিয়ার থেকে মিশর নিয়ে গেলেন এইভাবে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা হইল পঞ্চাশ বৎসর পরে জীবনের প্রথমবারের মতো যখন পিতা পুত্রের সাক্ষাৎ হইল সাত বৎসরের সময় হারাইছিলেন আর প্রায় পঞ্চাশ বৎসরের সময় দেখা হইল প্রথম সাক্ষাতেই ইউসুফ সালাম বাবা ইয়াকুব আলাই ইসলামকে যে প্রশ্নটা করেছিলেন সেটা হলো বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না আপনারা কি তকদির বিশ্বাস করেন আমান্তুবিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল আখিরি ওয়াল কাদিরি খাইরিহি ওয়া সারিহি মিনাল্লাহি তালা ওয়াল বাসি বাদাল মাউথ কার কি পরিমাণ সুখ হবে দুনিয়াতে আখেরাতে কার কি পরিমাণ দুঃখ হবে দুনিয়াতে আখেরাতে কার কি পরিমাণ রুজি হবে কার কি পরিমাণ খরচ হবে কার কি পরিমাণ লাভ হবে কার কি পরিমাণ ক্ষতি হবে আপনারা কি মনে করেন আল্লাহ আগেই জানেন জানেন না আল্লাহ যা জানেন তা লেখে রেখেছেন এটার নাম ওই তকদির আল্লাহ যা জানেন তা লেখে রেখেছেন এটাই তকদির আল্লাহর অগ্রিম জানাটা দোষ না গুণ সুতরাং মানুষের তকদির আল্লাহর একটা গুণ মানুষ তকদির ভুল বুঝে মানুষের তকদির আল্লাহর দোষ নয় এটা আল্লাহর গুণ আল্লাহ আগে জানেন বলে লেখে রেখেছেন কার কোন দিন জন্ম হবে কার কোন দিন মরণ হবে আল্লাহ কি আগের থেকে জানেন জানাটা দুষ গুণ লেখে রেখেছেন এটার নামই তকদির আল্লাহ লেখে রেখেছেন তাই ইউসুফ সালাম বাবা ইয়াকুবকে জিজ্ঞেস করেন আপনি কি তকদির বিশ্বাস করেন না কার কি পরিমাণ সুখ কি পরিমাণ দুঃখ হবে এটা তো আল্লাহ আগেই লেখে রেখেছেন এর ব্যতিক্রম তো হবে না এটা বিশ্বাস করার নামে তো তকদির বিশ্বাস করা আপনি কি তকদির বিশ্বাস করেন না বাবা জবাবে বলেন প্রিয় পুত্র আমার তকদির তো সাধারণ মুমিন মুসলমানও বিশ্বাস করে সাধারণ মুমিন মুসলমানেও তো তকদির বিশ্বাস করে আমি আল্লাহর একজন বিশিষ্ট পয়গাম্বর আমাকে তুমি প্রশ্ন করলা আমি তকদির বিশ্বাস করি কিনা এই প্রশ্নের উদ্দেশ্য কি বুঝতে পারতেছেন হজরত ইউসুফ আল ইসলাম বলেন আমার প্রশ্ন করার উদ্দেশ্য হল যদি তকদিরে আপনার বিশ্বাস থাকে তাহলে প্রায় পঞ্চাশ বৎসর পর্যন্ত আমাকে হারিয়ে আপনি আমার চিন্তায় কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ করেছিলেন কেন তবে কি আপনি বুঝাতে চান যে আমি আপনার কাছে থাকলে সুখে থাকতাম আর আপনার থেকে দূরে থাকার কারণে আমার দুঃখ হবে এই যদি মনে করেন তাহলে আপনার তকদিরের বিশ্বাস রইল কোথায় হজরত ইয়াকুব আলহিসাম ছেলে ইউসুফকে হারানোর পর থেকে দীর্ঘদিন পর্যন্ত কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছিল সেই চক্ষু আবার সাক্ষাতের আগেই ভালো হয়ে গিয়েছে সেটা কিভাবে এটা আরেক ঘটনা হজরত ইব্রাহিম আলহ ইসালামকে নমরুদ যখন উলঙ্গ করেছিল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য তখন আল্লাহ সাথে সাথে জান্নাত থেকে একটা জান্নাতি জামা পাঠিয়ে দিয়েছিলেন আগুনে পৌঁছার আগে আগে ইব্রাহিমের গায়ে পড়াইয়া দেওয়ার জন্য ফিরিস্তারা ইব্রাহিম আলহিসামকে আগুনে পৌঁছার আগে আগে জান্নাতি জামা তার গায়ে পড়াইয়া দিয়েছিলেন সেই জামার পরশেই ইব্রাহিম আল ইসলামের শরীর নমরুদের প্রজ্বলিত আগুন থেকে সম্পূর্ণ নিরাপদে ছিল মৌরসী সূত্রে এই জামাটা ইব্রাহিম আলহিসের কাছ থেকে তার দ্বিতীয় ছেলে ইসহাক আলহিসাম ওয়ারিস সূত্রে এই জামার মালিক হয়েছিলেন ইব্রাহিম আলসেমের দ্বিতীয় ছেলে ইসহাক আলহিসাম ইসহাক আলাইহিসালামের কাছ থেকে এই জামাটা ওয়ারিস সূত্রে ইয়াকুব আলহিসাল্লাম মালিক হয়েছিলেন ইয়াকুব আলহিসাল্লাম এই জামাটা বাঁশ করে তাবিজের আকারে বেদে ইউসুফের গলায় লটকি বেঁধে দিয়েছিলেন আস্তাক ডাকার মতো জামা একটা তাবিজের সমান হয় কিভাবে বাস করলে এটা দুনিয়ার কাপড়ের জামা নয় এটা জান্নাতি কাপড়ের জামা সেই জামাটা তাবিজ আকারে ইউসুফ আলসেমের গলায় বাঁধা ছিল তিনি এই জামার ইতিহাস জানতেন যখন তিনি সংবাদ পেলেন তার বিরহে কাঁদতে কাঁদতে বাবার চক্ষু অন্ধ হয়ে গেছে তখন তিনি জামাটা পাঠিয়ে দিয়েছিলেন তার বাবার কাছে সিরিয়ায় বলে দিলেন এই জামা দ্বারা চক্ষু মুসলেই চক্ষু ভালো হয়ে কাজী হজরত ইয়াকুব আলী ইসলাম মিশরে আসার আগেই সিরিয়াতে থাকাকালেই সেই জামা পেয়ে জামার দ্বারা চক্ষু মুসলেন চক্ষু ভালো হয়ে গেল বড় ভাইদের দ্বারা জামা পাঠিয়েছিলেন সাথে সাথে সংবাদও দিয়েছিলেন আল্লাহ তখন নির্দেশ দিলেন এবার সংবাদ দাও ওই ইউসুফ আলসাম সংবাদও দিলেন জামাও পাঠালেন জামার দ্বারা চক্ষু মুসলেন চক্ষু ভালো হয়ে গেল চক্ষু ভালো হওয়ার পরে মিশরে আসলেন পিতা পুত্রের সাক্ষাৎ হইল সাক্ষাতে প্রথম প্রশ্নটাই পুত্র পিতাকে করলেন আপনি কি তকদির বিশ্বাস করেন না তিনি বলেন কেন বলে তকদির বিশ্বাস করলে আমাকে হারিয়ে কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ করেছিলেন কেন আপনার কি ধারণা যে আমি আপনার কাছে থাকলে সুখে থাকতাম আর কাছে না থাকার কারণে দুঃখে থাকবো এই যদি বিশ্বাস করেন তাহলে তকদিরের প্রতি বিশ্বাস গেল কোথায় প্রশ্ন বুঝলেন কিনা দেখেন এবার জবাবে হজরত ইয়াকুব আল ইসলাম বলেন তুমি আমার কাছে থাকলে আমি তোমাকে আদর যত্ন করে সুখে রাখতাম আমার কাছে না থাকার কারণে আমি আদর যত্ন করতে পারলাম না এই জন্য তুমি সুখে থাকতে পারবে না এমন কল্পনাও আমি কোনোদিন করিনি আমার বিশ্বাস তোমার কপালে যদি সুখ থাকে আমার থেকে দূরে থাকলেও সেই সুখ তুমি পাবে আমার বিশ্বাস তোমার কপালে যদি দুঃখ দেখে আমার কাছে থাকলেও সেই দুঃখ তোমার পেতে হবে কাজেই তুমি আমার কাছে থাকলে সুখে থাকবে আর দূরে থাকলে দুঃখ দুর্দশা বুক করবে সেই চিন্তায় আমি কাঁদি নেই তাহলে কাঁদলেন কেন তিনি বলেন আমার কাদার কারণ হল প্রতিটি মা বাবার দায়িত্ব নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচার পথে চলার প্রশিক্ষণ দেওয়া নিজের হাতে নিজের সন্তানদেরকে এমন ভাবে গড়ে তোলা যেন বাকি জীবন জাহান্নাম থেকে বাঁচার পথে চলতে পারে মা বাবা যদি সন্তানকে জাহান্নাম থেকে বাঁচার পথে গড়ে তুলে না এই সন্তানকে সারা দুনিয়ার সমস্ত মানুষ সম্মিলিতভাবেও জাহান্নাম থেকে বাঁচাতে পারে না সেই গুরু দায়িত্বটা পালন থেকে যে আমি বঞ্চিত রইলাম এই দুঃখে আমি কাঁদতে কাঁদতে চক্ষু দুটো অন্ধ করেছি হজরত ইয়াকুব আলহিসের জবাব থেকে আমাদের বর্তমান সমাজের মুসলমানের শিকার মতো কিছু আছে আমরা যে যেভাবেই জীবন যাপন করি না কেন আমার বাচ্চাদের জাহান্নাম থেকে বাঁচাবার কি ব্যবস্থা করেছি এই ফিকির কতজন মুসলমান মা বাবার মাথায় আছে বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান সন্তান জাহান নামে যাবে না জাহান্নাম থেকে বাঁচবে সেই চিন্তা ভাবনা করে না শুধু চিন্তা করে আমার সন্তান দুনিয়াতে সুখে শান্তিতে জীবন কাটাবে না অভাব অনটনে জীবন কাটাবে এই চিন্তাটা করে নাম থেকে বাঁচবে কি না বাঁচবে না সেই চিন্তা বাদ দিয়া দুনিয়াতে সুখে শান্তিতে থাকবে না অভাব অনটনে থাকবে এই চিন্তা করাটা বুদ্ধিমানের কাজ না বুকামি কারণ দুনিয়ার সুখ দুঃখ দুটাই চিরস্থায়ী অতি অল্প দিনের আর পরকালের সুখ দুঃখ দুটাই চিরস্থায়ী চিরস্থায়ী জীবনে আমার কলিজার টুকরা ছেলেটা চিরস্থায়ী জীবনে আমার কলিজার টুকরা এটা জাহান নামের আগুনে জ্বলবে কিনা সেই চিন্তা না করে মাত্র ২০ বছর ৩০ বছর পঞ্চাশ বছর আশি বছর আমার ছেলেটা মজায় খাইতে পারবে কিনা আমার মেয়েটা আরামে ঘুমাইতে পারবে কিনা শুধু সেই চিন্তা করার চেয়ে বুকামি জগতে আর কিছু হতে পারে না এই ধরনের বুকামির থেকে মুসলমান সমাজকে দিক নির্দেশনা দেওয়ার জন্যই ওই সমস্ত ঘটনা আল্লাহ কোরআনে সবিস্তারে বর্ণনা করেছে আমাদের বর্তমান সমাজে এমনও মা বাবা পাওয়া যায় যারা নিজেরা নামাজ পড়ে কিন্তু ছেলে মেয়েকে নামাজি বানায় না না এমন মা বাবা নাই হাদিস শরীফে হজরত রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আমি যদি রাসুলের উন্মত হয়ে থাকি আমি কি করব এখানে এখানে লাগাই দেওয়া যায় না একটা সুতলি এখানে এখানে এখন যাইতেছি কিনা একটু কল করে দিই বাস আল্লাহ আল্লাহ আল্লাহ ঠিক আছে আর একটু কাছে রাখবে ঠিক আছে কাছে রাখবে আসলে এই খুব চিৎকার দিয়ে কথা বলতে হয় আসলেই তো জানে না রসুল করিম সাল্লু আলহি ওসাল্লামের নির্দেশ হে আমার উন্মতেরা তোমাদের বাচ্চারা ছেলে হোক মেয়ে হোক সাত বৎসরের সময় নমাজের আদেশ করবে দশ বৎসর বয়স্ক কোন মুসলমানের ছেলে মেয়ে যদি নামাজ পড়তে না চায় রাসুল বলেন তাকে শাসন করে নামাজি বানাবে এবার বলেন সাত বৎসর বয়সে আমার ছেলেকে অথবা মেয়েকে নামাজের আদেশ করব এর আগে তাকে নমাজ শিক্ষা দিলে না শিক্ষা না দিলে সাত বছর বয়স হওয়ার আগে কতজন মুসলমান নিজের ছেলে মেয়েদেরকে পরিপূর্ণভাবে নমাজ শিক্ষা দেয় দশ বছর বয়সে যার ছেলে মেয়ে নামাজ পড়তে চায় না কতজন মুসলমান তাকে নমাজি বানাবার জন্য শাসন করে তাহলে ইউসুফ আলহ ইসালামের ঘটনা ইয়াকুব আলহ ইসালামের ঘটনা মুসা আলহ ইসালামের ঘটনা শুনে এই তসিরের বিবরণ শুনে আমার কি উপকারটা হল ঘটনা কোরআনে আল্লাহ বলেননি কিসার মজা আর রস আহরণ করার জন্য ঘটনা এক্সাম্পল স্বরূপ বলেছেন শিক্ষা দেওয়ার জন্য শিক্ষাটাই যদি গ্রহণ করলাম না তাহলে ঘটনা শুনে লাভটা কি হইল রসুল করিম সাল্লাসাল্লামের আলাইহি নির্দেশ মতে আমাদের ছেলে মেয়েদেরকে যদি সাত বছর বয়সে নামাজের আদেশ দিতে হয় তাহলে কত বছর বয়সে নামাজ শিক্ষা দিতে হবে সাত বছরের পরে না আগে সাত বছর বয়স হওয়ার আগে নামাজ শিক্ষা দিতে হবে সমস্ত মুসলমান মা বাবা যদি নিজেদের ছেলে মেয়েদেরকে সাত বছর হওয়ার আগে নমাজ শিক্ষা দেয় সাত বছর বয়সে নমাজের আদেশ করে দশ বছর বয়সে ছেলে মেয়েকে নমাজের জন্য শাসন করে তাহলে মুসলমানের গড়ে কোনো বেনমাদি সন্তান হতে পারে না তাহলে আমাদের সন্তানদেরকে বেনমাজি কে বানায় মা বাবারা নিজেরা বানায় এই মা বাবারা সন্তানের যত বড় ক্ষতি করে যত বড় দুশ্মনী করে সারা দুনিয়ার সমস্ত মানুষ সম্মিলিত ও সন্তানের এত বড় দুশ্মনী কেউ করতে পারে না অথচ আল্লাহ কোরআনের একায়তে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম হে ইমানদারগণ তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো তোমাদের স্ত্রীদেরকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও তোমাদের ছেলেদেরকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও তোমাদের মেয়েদেরকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও তাহলে যে সমস্ত মা বাবারা নিজেরা নামাজ পড়েন ছেলে মেয়েদেরকে এই রাসুলের দেওয়া পদ্ধতি মতে নমাজি রূপে গড়ে তুলেন না এই সমস্ত মা বাবাকে আমি জিজ্ঞেস করতে চাই আপনার কলিজার টুকরা ছেলেটাকে আপনার কলিজার টুকরা মেয়েটাকে নমাজি বানাইলেন না রাসুলের নির্দেশ থাকা সত্ত্বেও তাহলে আপনি নিজে কেন নমাজ পড়েন বলতে হবে যদি বলেন আমি নামাজ পড়ি খামোখা অনর্থক তাহলে ছেলেকে এবং মেয়েকে বেনমাজি বানানোর একটা যুক্তি আছে যে খামোহা কাজ অনর্থক কাজ যা করলাম নিজেই করলাম ছেলে মেয়েকে আর অনর্থক কাজ করাইলাম না একটা যুক্তি আছে কিন্তু আমি আজ পর্যন্ত এমন কোন নামাজি মুসলমান পাইনি যিনি বলেন যে আমি নামাজ পড়ি খামোখা আপনারা কে কে খামোখা নামাজ পড়েন কেউই না তাহলে কেন নামাজ পড়েন আপনি বলতে হবে যদি বলেন আমি নামাজ পড়ি জাহান্নাম থেকে বাঁচার জন্য আর এটাই জবাব কারণ কোরআনের আয়াতেও আল্লাহ বলেছেন বেনমাজিরা জাহান নামে যাবে হাদিসে ও রাসুল বলেছেন বেনমাজিরা জাহান নামে যাবে এক হাদিসে উল্লেখ আছে কাল হাসরের মাঠে মুসলমানদের বিচার আরম্ভ হবে সর্বপ্রথম নামাজের মুসলমানদের সর্বপ্রথম নামাজের হিসাব হবে ও মুসলমানদের নামাজের হিসাব হবে না রোজার হিসাব হবে না হজের হিসাব হবে না জাকাতের হিসাব হবে না ও মুসলমানদেরকে আল্লাহ হাসরের মাঠে বলবেন না নামাজ পড়লে না কেন বলো নামাজ বিশ্বাস করে না পড়বে কেন নামাজকে ইমানের স্তম্ভ বলে বেঈমানেরা বিশ্বাস করে বিশ্বাস করে না পড়বে কেন এই জন্য তাকে প্রশ্ন করা হবে না তাকে শুধু প্রশ্ন করা হবে তুমি বিশ্বাস করলে না কেন বল আর যারা বিশ্বাস করে নামাজ ইমানের স্তম্ভ হাদিস শরীফে রসুল বলেন আসফালাত ইমাদুদ্দিন মান আকামাহা ফকাদ আকামাদ্দিন ওমান তারাকাহা ফকাদ হাদামাদ্দিন নামাজ হইল ধর্মের খুঁটি খুঁটি বুঝেন পালা যে ব্যক্তি পিলার যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে তার ধর্মের ঘরে পিলার ফিট করলো যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে নিজের হাতে তার ধর্মের ঘরের খুঁটি স্তম্ভ ধ্বংস করে দিল তাই হাদিস শরীফের আসুল বলেন মান তারাকা সালাতা আমিদান আও কালা যে ব্যক্তি শরীয়ত সম্মত কারণ ছাড়া কোনো ফরজ নামাজ এক বেলাও যদি ছেড়ে দেয় অলসতা করে এক বেলার ফরজ নামাজও যদি না পড়ে দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর জাহান নামের শাস্তি ভোগ করতে হবে কোরআনের আয়াতে আল্লাহ বলেন জান্নাতিরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে এ জাহান্নামীরা মা সালাকা কুমফি সাকার কোন অপরাধে তোমরা জাহান্নামি হলে কালু লামনা কুমিনাল মুসল্লিন তারা জবাব দিবে যত অপরাধের কারণে আমরা জাহান্নামি হয়েছি এর প্রথম অপরাধ আমরা মুসল্লিদের দলভুক্ত ছিলাম না মুসল্লি মানে বেনামাজি নামাজি নামাজিদের দলমুক্ত দুনিয়াতে না থাকার কারণে জাহান্নামি হইল হাদিসে ও রাসুল বলেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে কোরআনেও আল্লাহ বলেন নামাজ না পড়লে জাহান নামে যেতে হবে সুতরাং যে মা বাবা নামাজ পড়েন এবার বলেন কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য এবার বলুন আপনি যদি নামাজ পড়েন জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহলে আপনার কলিজার টুকরা ছেলেটা এবং মেয়েটাকে বেনমাজি বানাইলেন কোথায় পাঠাবার জন্য এই জন্য যে সমস্ত মা বাবারা নিজেদের কলিজার টুকরা ছেলে মেয়েকে নামাজি বানায় না এর মানে হলো নিজের হাতে গড়ে নিজের সন্তানদেরকে জাহান নামের লাকড়ি বানায় এদের চেয়ে বড় দুশ্মন জগতে আর কেউ হতে পারে না এদের মা এদের এদের সবচেয়ে বড় দুশ্মন এদের বাবা এদের সবচেয়ে বড় দুশ্মন এরা যদি নামাজ পড়ত দুনিয়ার কোন মানুষ নামাজ পড়ার জন্য বাধা দিতে আসতো না কিন্তু নামাজ পড়ার পথ মা বাবা সাত বৎসরের সময় নমাজের আদেশ না করে সাত বৎসরের আগে নমাজ শিক্ষা না দিয়ে দশ বৎসরের সময় নমাজের জন্য শাসন না করে এই দুইটা দুশ্মন এই সন্তানদেরকে জাহান্নামের জ্বালানি কাষ্ট বানাইল দুনিয়াতে যারা যাদেরকে জাহান নামি বানায় কেয়ামতের দিন ওই এরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে বলবে আল্লাহ যারা আমাদেরকে জাহান নামি বানাইল এদেরকে আমাদের সামনে হাজির করো এদের বুকে পাড়া দিয়ে জাহান নামে যায় এদের বুকে এদেরকে আগে জাহান নামে চিৎ করাইয়া নিক্ষেপ করে এদের বুকে পাড়া দিয়া জাহান নামে যাই মনটাকে একটু সান্ত্বনা দিতে পারবো তুই আমার জাহান নামে বানাইছিলে এই জন্য তোর বুকে পাড়া দিয়ে আমি জাহান নামে গেলাম বুঝে থাকলে বলেন যে সমস্ত মা বাবারা সন্তানাদিদেরকে বেনমাজি বানায় এদের কেমন সুসম্পর্কটা হবে পরকালে সন্তানেরা একটু কম মজায় খাইলে মা বাবার সহ্য হয় না সন্তানেরা একটু কম আরামে থাকলে মা বাবার সহ্য হয় না মজায় খা আরামে থাক নমাজি বানাইতাম না যা শান্তি করার দুনিয়াতে কইরাল পরকালে তোরে জাহান নামের লাকড়ি বানাইতাম এছাড়া এই আদরের আর কোনো মানে নাই যে মা বাবা সন্তানকে মজায় খাওয়ানির চেষ্টা করে আরামে বসবাস করার চেষ্টা করে নমাজি বানায় না এর মানে হলো তুই দুনিয়ার কোন স্থায়ী জীবনে যা ভারস মজায় খা যা ভারস আরামে তাক তোরে জাহান্নাম পরকালে জাহান্নামে যাম এই সমস্ত মা বাবাদের সন্তান পালনটা হলো ব্রাহ্মণের ফাটা ভালনের মতো ব্রাহ্মণ চিনেন কারে হিন্দু ধর্মের হিন্দু ধর্মের ধর্মীয় ঠাকুর ফাটা কিনে ফাটারে বড় আদর যত্ন করে এবারে বুঝে থাকলে বলেন হিন্দু ব্রাহ্মণ ফাটি বেশি আদর করে পালে না ফাটা বেশি আদর করে বলে কেন এত ফাটারে এত আদর কেন যা খাওয়ার খা যা মজা করার কর যা মনে চাই কর পূজার তারিখে তোর গলায় ছুরি লাগাইব ব্রাহ্মণ যেইভাবে ফাটারে আদর করে তেমনি ভাবে যে মা বাবা সন্তানকে যে মা বাবা সন্তানকে নমাজি বানায় না দুনিয়াতে মজায় খাওয়ায় আর আরামে থাকার ব্যবস্থা করে সে সন্তান ফালে বাবনায় ফাটা ফালার মতো আপনারা আমি আশা করি একটা কথা সবাই জানেন সেটা হলো ইসলাম ধর্মের ভিত্তি পাঁচটা এটা তো সবাই জানেন এক নম্বরটা কি না এক নম্বর কলেমা বিশ্বাস করা দুই নম্বর নামাজ সহি বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন আসসালাতুল জান্না নামাজ না পড়লে তো জাহান নামে যাবে নামাজ পড়লে কি হবে রাসুল বলেন জান্নাতের চাবি পাবে নামাজ পড়লে কি হবে জান্নাতের চাবি পাবে কোন কিতাবের হাদিস বখারি শরীফের হাদিস গলত সহি সহি হাদিস তো বহারি শরীফের হাদিস সহি তো রাসুল বলেন নামাজ বেহেস্তের চাবি এখন যে ব্যক্তি নিজে নামাজ পড়ে না এর মানে কি হে আল্লাহ তুমি আমাকে বেহেস্তের চাবি দিলে কি হবে আমি নেব না যে ব্যক্তি তার সন্তানদেরকে নামাজি বানায় না এর মানে হলো হে আল্লাহ তুমি বেহস্তের চাবি দিলেও আমি এই ছেলে মেয়েকে বেহস্তে পাঠাবো না জাহান নামে পাঠাবো কাজেই তোমার দেওয়া বেহস্তের চাবি এমে আমি এদেরকে সমঝাইয়া দেবো না এছাড়া আর কোনো ব্যাখ্যা নাই আর কোনো ব্যাখ্যা নাই আল্লাহ দিয়েছেন বেহস্তের চাবি নামাজ সে নিজে নেবে না অথবা নিজে নেবে সন্তানকে দেবে না এর মানে হলো আমি যাব জান্নাতে আর কলিজার টুকটা ছেলে মেয়েকে পাঠাবো জাহান নামে এই জন্য আমি নামাজ পড়ি আর ছেলে মেয়েকে বেনামাজি বানাই অন্য হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল যখন বলেছেন নামাজ বেহেস্তের চাবি তখন সাহাবায় কারাম জিজ্ঞেস করলেন অগো আল্লাহ রসুল নামাজ তো ইসলামের প্রথম স্তম্ভ নয় মনে আছে কথা প্রথম স্তম্ভটা কি দুই নম্বর স্তম্ভ হইল নামাজ আপনি যে বললেন নামাজ ব্যস্তের চাবি এক নম্বর স্তম্ভটা ব্যস্তের চাবি হইল না কেন কলেমা কেন ব্যস্তের চাবি হইল না দুই নম্বরটা কেন ব্যস্তের চাবি হইল প্রশ্ন বুঝতে পারলেন জোয়াবে রাসুল করিম সাল্লাম বলেন কলেমাই বেহেস্তের চাবি কলেমাই ব্যস্তের চাবি নামাজ হইল এই চাবির দাঁত নামাজ হইল চাবির দাঁত দাঁত বাঙ্গা চাবি তালায় লাগাইয়া সারা দিন চাবি ঘুরাইলেও যেমন তালা খুলে না ঠিক তেমনি ভাবে নমাজ চেরে কলে মানিয়া হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছর চক্কর দিলেও জান্নাতের দরজা খুলবে না এই গেল সন্তানকে নামাজি বানাইলে কি হবে না বানাইলে কি হবে আমি নামাজি হইলে কি হবে না হইলে কি হবে উত্তর খুব পরিষ্কার বুঝলেন কি না নমাজি হওয়ার মানি বেহেস্তের চাবি সংগ্রহ করা নমাজ ছেড়ে দেওয়ার মানি হইল বেহেস্তের চাবি ফেলে দিয়ে জাহান নামে যাওয়া এর চেয়ে পরিষ্কার আর কোন বিশ্লেষণ নামাজের বেলায় নাই অথচ আল্লাহ ফক্রাবুল আলমিন পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন আনিল ইওয়াল নামাজ সকল প্রকার পাপ থেকে বারণ করে রাখে সকল প্রকার গুণার থেকে নামাজিকে তার নামাজ সকল প্রকার গুণার থেকে বাঁচাইয়া রাখে আপনারা বলেন আমাদের সমাজে এমন নমাজি পাওয়া যাবে কিনা যে নমাজি নমাজও পরে গুণাও করে নমাজও পরে সুদো খায় নমাজও পরে গুসো খায় নমাজও পরে মিথ্যাও বলে নমাজও পরে মানুষ ঠকায় নমাজও পরে মিথ্যা মামলাও করে নমাজও পরে মিথ্যা সাক্ষীও দেয় আছে কি নাই আল্লাহ কোরআনে বললেন কি আর বাস্তবে হইল কি আল্লাহ তো বলেন নমাজ নমাজিরে সকল গুণার থেকে বাঁচায় আমি নমাজিকে আমার নামাজ সকল গুণার থেকে বাঁচাইল না কেন এই প্রশ্নের জবাব ওই আয়াতের শানি নজুলের ঘটনায় উল্লেখ আছে ঘটনাটাই ছিল রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জমানায় ব্যক্তি মুসলমান হইল মুসলমান হওয়ার পরে যখন জানতে পারলো যে মুসলমানদের উপর সর্বপ্রথম যে এবাদতটা ফরজ হয় সেটা হলো নমাজ কলেমা বিশ্বাস করার সাথে সাথেই কোন এবাদত ফরজ নামাজ এই জন্য সে পাঁচ বেলার নামাজ মসজিদে এসে জমাতের সাথে পড়া শুরু করলো কাজটা খারাপ করলো না ভালো করলো এই নৌ মুসলিম যেই লোকটা পাঁচ বেলার নামাজ মসজিদে আসে আর জমাতের সাথে পড়ে তার বিরুদ্ধে পুরাতন মুসলমানেরা অন্যান্য সাহাবায় কেরামেরা রসুলের দরবারে বিচার দায়ের করলেন বললেন ওগো আল্লাহ রাসুল এই লোকটা মসজিদে আসে পাঁচ বেলার নমাজ জমাতের সাথে পড়ে আর মসজিদ থেকে বের হয়ে গেলে পরে সমাজে যত রকমের পাপ আছে সবগুলি করে মসজিদে আসে পাঁচ বেলার নমাজ জমাতে পরে আর মসজিদের বাইরে গিয়ে সমাজের সকল প্রকার গুণা করে রাসুল করিম সাল্লাম ওসাল্লাম তখন তাদেরকে বললেন এই লোকটা নূতন মুসলমান হয়েছে নামাজটা এখনো ঠিক করতে পারেনি তোমরা তাকে একটু সময় সুযোগ দাও যেদিন তার নামাজ ঠিক হয়ে যাবে সেই দিন তার নামাজই তার সব রকমের গুণার থেকে বেরাবে এই ঘটনার কিছুদিন পরে দেখা গেল ওই লোকটা মসজিদে এসে তো জমাতে নামাজ পড়ে বাইরে গিয়ে আর কোনো গুনার কাজ করে না রসুল যা বলেছিলেন তা সঠিক হইল তখন আল্লাহ আয়াত নাদিল করে বলেন মুনকার নিশ্চয়ই নমাজ সব রকমের গুণার থেকে ফিরায় এবার আগাগুড়া সব কথা বুঝে থাকলে বলুন কোন নমাজ নমাজিরে সব রকমের গুণার থেকে ফিরায় বেটিক নমাজ না সঠিক নমাজ এবার বোঝা দরকার কিনা বেঠিক নমাজ কোনটা আর সঠিক নমাজ কোনটা আমি যদি দেখি আমি নামাজও পড়ি গুণাও করি তাহলে বুঝতে হবে আমার নমাজ সঠিক না বেঠিক এটা বোঝা পরিষ্কার আমি যদি দেখি আমি নামাজ পড়ি কোনো গুণা করি না তাহলে নিশ্চয়ই আমার নামাজ সঠিক আর আমি যদি দেখি নামাজও করি গুণাও করি অবশ্যই বুঝতে হবে আমার নামাজ বেঠিক কোথায় নামাজ বেঠিক হইল এটা চিহ্নিত করা দরকার এবং সংশোধন করা দরকার একটা হলো নমাজের বাহ্যিক দিক আরেকটা হলো নমাজের আভ্যন্তরীণ দিক আরো সুজা কথায় বললে একটাকে বলা যায় জাহিরি নমাজ আর একটাকে বলা যায় বাতিনি নমাজ জাহিরি নমাজ ঠিক হয় তিন জিনিসের দ্বারা নমাজে যতগুলি ফরজ আছে সবগুলি ফরজ ঠিক মতে আদায় করলে নমাজে যতগুলি ওয়াজিব আছে সবগুলি ওয়াজিব ঠিক মতে আদায় করলে নমাজে যতগুলি সুন্নত আছে সবগুলি সুন্নত ঠিক মতে আদায় করলে জাহিরি নমাজ ঠিক হইল কোন নমাজটা ঠিক হইল জাহিরি নমাজ ঠিক যদি দেখা যায় নমাজের সুন্নত আমি ঠিক মতে আদায় করি না অথবা নমাজের ওয়াজিব ঠিক মতে আদায় করি না অথবা নমাজের ফরজই ঠিক মতে আদায় করি না তাহলে আমার বাতিনি নামাজ ঠিক হবে দূরের কথা জাহিরি ওই ঠিক নাই নামাজ ঠিক করার ফিকিরে আছে কতজন মুসলমান নমাজে দাঁড়ানোর নিয়ম আছে নমাজে হাত উঠানোর নিয়ম আছে নমাজে হাত বান্ধার নিয়ম আছে নমাজে দাঁড়ানো অবস্থায় কোথায় নজর রাখতে হবে আগে বলা হয়েছে নিয়ম আছে নমাজে রুকু করার নিয়ম আছে নমাজে সেজদা করার নিয়ম আছে নমাজে বসার নিয়ম আছে নমাজে সুরাকেরাত ছড়ার নিয়ম আছে এই নিয়মগুলি শিখলে আমার জাহিরি নামাজ ঠিক হইল আমি ফরজ নামাজের ফরজগুলি ঠিকভাবে আদায় করতে পারবো নামাজের ওয়াজিবগুলি ঠিকভাবে আদায় করতে পারবো নামাজের সুন্নতগুলি ঠিকভাবে আদায় করতে পারবো সুতরাং দাঁড়ানির নিয়ম হাত বান্দার নিয়ম সুরাকেরাত করার নিয়ম রুকু করার নিয়ম সাজদা করার নিয়ম তসবি পড়ার নিয়ম বসার নিয়ম আত্মাহিয়াত পড়ার নিয়ম দুরুদ শরীফ পড়ার নিয়ম দুয়ামা সুরা পড়ার নিয়ম সালাম চিরানির নিয়ম ওই যদি শিখি না আমার তো জাহিরি নামাজ ওই ঠিক নাই বাতিনি নামাজের খবর কি বুঝে থাকলে এবার বলেন নামাজে যতগুলি ফরজ আছে এর মধ্যে কোরআনের কোন সুরা কেরাত ছড়া একটা ফরজ কিনা এটুকু তো জানার কথা সকলের কোরআনের কোন সুরা কেরাত যদি নমাজে পড়ে না এই নমাজ বাতিল এবার বলুন নমাজের ফরজ যে সুরা কেরাত পড়া গলত কেরাত পড়া ফরজ না সহি কেরাত পড়া ফরজ এবার বর্তমান সমাজের সবগুলি মুসল্লিদের একজন একজন করে নামাজের সুরাকেরাত গুলি শুনে দেখুন তো কতজনের সুরাকেরাত সহি এই নমাজ আমাকে সুদ ছাড়াবে কেন এই নমাজ আমাকে গুড় ছাড়াবে কেন এই নমাজ আমাকে মদ ছাড়াবে কেন এই নমাজ আমাকে গাঞ্জা ছাড়াবে কেন আমি তো আমার আমি তো আমার নমাজটাকেই ভুল মুক্ত করতে পারিনি অথচ নামাজের সুরাকেরাত গুলি সহি শুদ্ধভাবে শিখতে তেমন কোনো সময়ও নষ্ট হয় না তেমন কোনো পয়সাও খরচ হয় না তেমন কোনো পরিশ্রম হয় না শুধু খামখিয়ালি আর খামখিয়ালি শুধু অবহেলা আর অবহেলা শুধু অবজ্ঞা আর অবজ্ঞার কারণে আমরা আমাদের মহামূল্যবান জান্নাতের চাবি নমাজটা ধ্বংস করে দিচ্ছি এরপরে আসেন ওয়াজিবের বেলায় নামাজের রুকুত থেকে সুজা হয়ে দাঁড়ানো সন্নত নওয়াজ ওয়াজিব রাসুল করিম সাল্লাহ মসজিদে গিয়ে দেখলেন একটা লুক নামাজ পরে রুকুত থেকে সুজা হয়ে দাঁড়ায় না এর আগেই সেজদায় চলে যায় প্রথম সেজদার থেকে সুজা হয়ে বসে না তার আগেই দ্বিতীয় সেজদায় চলে যায় সালাম চিরাবার পরে রাসুল বলেন কুম ফসল্লি তাই না কালাম তুসল্লি এই নিয়া তুমি উঠো আবার নামাজ পড়ো তোমার নামাজ পড়া হয়নি এই লোকটা আবার এইভাবেই পড়লো রসুল আবার বললেন হয়নি এই লোকটা আবার এইভাবেই পড়লো রসুল তৃতীয়বারের বেলা যখন বললেন তোমার নামাজ পড়া হয়নি তখন লোকটা বলে ওগো আল্লাহ রসুল আমি এর চেয়ে ভালো করে পড়তে জানি না আপনি আমাকে শিক্ষা দিন কিভাবে পড়তে হবে রসুল বলেন রুকুর থেকে সুজা হয়ে দাঁড়াবে দাঁড়াইয়া সুজা হওয়ার পর সেজদাতে যাবে প্রথম সেজদার থেকে সুজা হয়ে বসবে সুজা হয়ে বসার পর দ্বিতীয় সেজদাতে যাবে এজন্য অন্য হাদিসে হজরত রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যেই লোক নামাজে চার দর চারটা অপরাধের কোন একটা অপরাধ করবে যার নামাজের মধ্যে চারটা অবহেলার কোন একটা অবহেলা থাকবে এই লোক নামাজের সালাম ফিরানোর সময় তার নমাজ তাকে বলে তুই আমাকে যেভাবে ধ্বংস করলে আল্লাহ তোর এইভাবে ধ্বংস করো কত ধরনের অবহেলার কারণে নিজের নমাজ নিজের জন্য বদুয়া করে এক নম্বর নমাজের যথারীতি টাইম হওয়ার পরে নমাজ পড়তে যদি গরিমসি করে অবহেলা করে এক নম্বর মনে থাকবে আজকের থেকে যথারীতি নমাজের সময় হওয়ার পরে যদি নমাজ পড়তে গরিমসি করে আলসেমি করে অবহেলা করে দুই নম্বর নমাজের আগে যে অজু করতে হয় সেই অজুটা যদি মনোযোগ দিয়া না করে এমন তাড়াহুড়া করে অজু করে যে মুখ ধুইলে কানের ফাঁকে শুকনা থাকে হাত ধুইলে কনির পিছন দিয়া শুকনা থাকে পা ধুইলে গুড়ালির পিছন দিয়া শুকনা থাকে এইরকম অবহেলা করে উজু করে সবগুলি অঙ্গ যথারীতি ধয় না অজুর কাজগুলি ঠিকভাবে সম্পন্ন করে না তারা হুরার কারণে দুই নম্বর অপরাধ তিন নম্বর অপরাধ রুকু সেজদা যদি চুরি করে তিন নম্বর অপরাধ কি রুকুসদা চুরি করার ব্যবস্থা কি রুকুর থেকে সুজা হয়ে দাঁড়াবার কথা ছিল সুজা হওয়ার আগেই সেজদাতে চলে যায় ওই একটু অংশ চুরি করলো সেজদার সেজদার চুরি করার বিবরণ কি প্রথম সেজদার থেকে সুজা হয়ে বসার কথা ছিল সুজা হওয়ার আগেই যদি দ্বিতীয় সেজদায় চলে যায় ওই সুজা হওয়ার অংশটা চুরি করলো আল্লাহ রসুল বলেন এরা নিজেদের নমাজ চুর নিজেদের নমাজ চুর হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন দুনিয়াতে যত চুর আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম চুর হইল নিজের নমাজ চুর সবচেয়ে নিকৃষ্টতম চুর নিজের নমাজ চুর যে নিজের নমাজের এক অংশ চুরি করে সে নিকৃষ্টতম চুর হইল কিভাবে অন্য চুরে চুরি করে অপরের মাল আর এই সুরে চুরি করে নিজের মাল অন্য সুরে চুরি করে কার মাল অপরের মাল এই সুরে চুরি করে নিজের মাল আবার অন্য সুরে চুরি করে আমদানির মাধ্যমে এই সুরে চুরি করে রফতানির মাধ্যমে কিভাবে বোঝায় আপনাদের ভাষা আমি জানি না অন্য সুরের চুরি বাই প্লাস আর এই সুরের চুরি বাই মাইনাস ভুল বললাম নাকি না বুঝতে পারলেন কিনা দেখেন অন্য সুরে চুরি করে মাইনাস করিয়া না প্লাস করিয়া আর নমাজ চুরে চুরি করে মাইনাস করিয়া এই জন্য হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন এই দুনিয়াতে যত চুর আছে সকল চুরের মধ্যে নিকৃষ্টতম চুর যে নিজের নামাজ চুরি করে এটা হলো তিন নম্বর অপরাধ চার নম্বর অপরাধ নমাজ যে পড়ে এত তাড়াহুড়া করে নমাজের দিকে মনোযোগ দেওয়ার কোনো ফিকিরেই কোনো সময় করে না সদা সর্বদাই এত তাড়াহুড়া করে নমাজ পড়ে যে সদা সর্বদাই নমাজের শুরু থেকে শেষ পর্যন্ত চমন ভাবে শেষ করে চলে যাবে সংসারের কাজে ওই ফিকিরে তারা হুরায় ব্যস্ত থাকে এত অমনোযোগী হইয়া নামাজ পড়ে আল্লাহ রসুল বলেন এই চার ধরনের অপরাধ যেই মুসল্লি তার নামাজে করে নামাজের সালাম কিরানির সাথে সাথে নামাজ বলে তুই আমাকে যেভাবে ধ্বংস করলে আল্লাহ তোর এইভাবে ধ্বংস করুক ভাইয়েরা আমার মুসলমানেরা আমার যদি আমি বিশ্বাস করি ইসলাম ধর্মের ভিত্তি পাশটা যদি আমি বিশ্বাস করি এর দুই নম্বর ভিত্তি নামাজ যদি আমি ভিত্তি বিশ্বাস করি নামাজ আমার বেহেস্তের চাবি যদি আমি বিশ্বাস করি নামাজ আমার জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা তাহলে এই নামাজকে এত অবহেলা কেন গেল জাহিরি নামাজ কিভাবে ঠিক হয় নামাজের ফরজগুলি ঠিক মতে আদায় করলে নামাজের ওয়াজিবগুলি ঠিক মতে আদায় করলে নামাজের সুন্নতগুলি ঠিক মতে আদায় করলে জাহিরি নামাজ ঠিক হইল বাহ্যিক নামাজ ঠিক হইল এই নামাজ আমাকে অন্য গুণার থেকে ফিরাবে না জাহিরি নামাজ বেঠিক হইলে অন্য গুণার থেকে ফিরাবে না না জাহিরি নামাজ ঠিক হইলেও জাহিরি নমাজ ঠিক হইল এই নমাজ আমাকে অন্য গুণার থেকে ফিরাবে না তাইলে এটা বুঝে আমার লাভ কি হ্যাঁ এটা একটা লাভ আছে এই লাভটা হইল নমাজ না ফরার গুণার থেকে বাঁচলে ফজরের নমাজ জাহিরি নমাজ ঠিক করে ফজরের নমাজ পড়লেন না ফরার গুণার থেকে বাঁচলেন জোহারের নামাজ ফরজ ওয়াজিব সুন্নত ঠিক করে ফরলেন না ফরার গুণার থেকে বাঁচলেন আসরের নামাজ ফরজ ওয়াজিব সুন্নত ঠিক করে ফরলেন না ফরার গুণার থেকে বাঁচলেন এইরকম মাগরিব এশার নামাজ ফরজ ওয়াজিব সুন্নত ঠিক করে ফরলেন না ফরার গুণার থেকে বাঁচলেন কিন্তু এই নমাজ আপনাকে জিনার গুণার থেকে বাঁচাবে না এই নমাজ আপনাকে সুদের গুণার থেকে বাঁচাবে না এই নমাজ আপনাকে গুসের গুণার থেকে বাঁচাবে না এই নমাজ আপনাকে মদের গুণার থেকে বাঁচাবে না বুঝে থাকলে বলেন জাহিরি নমাজ ঠিক হওয়ার মধ্যে মুঠেও লাভ নাই কতটুকু নমাজ না ভরার গুণার থেকে বাঁচা যায় অন্য গুণার থেকে আমাকে এই নমাজ বাঁচাবে না আমার নমাজ আমাকে সব রকমের গুণার থেকে বাঁচাবে যদি আমার বাতিনি নমাজটা ঠিক করতে পারি এবার বুঝার ব্যবহার বাতিনি নামাজ কোনটা আল্লাহ ফক্রাবুল আলমিন কোরআনের আয়াতে বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون ওই সমস্ত মুমিনগণ সফল যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে নমাজের ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণ আল্লাহর ধ্যানে মগ্ন থাকে কার ধ্যানে মগ্ন থাকে বুকে হাত দিয়া বলেন আমরা ততক্ষণ নমাজে থাকি কার দিয়ানে থাকি এই কথাটা মুখে বলা যত সহজ বাস্তবায়ন করা তত সহজ নয় যতক্ষণ পর্যন্ত তিনি নমাজ সংশোধন করার ট্রেনিং গ্রহণ না করা হয় প্রশিক্ষণ কর গ্রহণ না করা হয় ট্রেনিং ছাড়া তিনি নমাজ হাসিল হবে না ট্রেনিং ছাড়া জাহিরি নমাজ হাসিল হবে না ট্রেনিং ছাড়া কেরাতসহি হবে না ট্রেনিং ছাড়া রুকুটিক ঠিক হবে না ট্রেনিং ছাড়া সেজা ঠিক হবে না ট্রেনিং ছাড়া বসা ঠিক হবে না ঠিক তেমনি ভাবে ট্রেনিং ছাড়া বাতিল নামাজ ঠিক হবে না আমাদের নামাজ ঠিক করার কোনো ট্রেনিং এর দরকার নাই ব্যবসায় লাভ করার জন্য ট্রেনিং এর দরকার চাকুরিতে বেতন বেশি পাওয়ার জন্য ট্রেনিং এর দরকার গৃহস্থিতে বেশি ফসল পাওয়ার জন্য ট্রেনিং এর দরকার যে নামাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে যে নামাজ আবার জান্নাতের চাবি হবে ওইটা ঠিক করার জন্য কোনো ট্রেনিং লাগে না এই হইল বর্তমান মুসলমানদের অবস্থা তাইলে আমার নামাজের দাম আমার কৃষিকাজের চেয়ে কম কারণ কৃষিকাজের জন্য ট্রেনিং লাগে নমাদের জন্য ট্রেনিং লাগে না আমার নমাদের দাম আমার চাকুরির চেয়ে কম কারণ চাকরির জন্য ট্রেনিং লাগে আমার নমাদের জন্য কোনো ট্রেনিং লাগে না আমার নমাদের দাম আমার ব্যবসার চেয়ে কম কারণ ব্যবসার জন্য ট্রেনিং লাগে আমার নমাদের জন্য কোনো ট্রেনিং লাগে না এই জন্য আমার জাহিরি নমাদও ঠিক নাই আমার বাতিনি নমাদও ঠিক নাই সেই ট্রেনিংটা কি হাদিস শরীফে হজরত রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন রসুলের কাছে আসলেন জিজ্ঞাস করলেন ওগো আল্লাহ রসুল নির্বেজাল আবাদত কোনটা খাঁটি আবাদত কোনটা পিওর আবাদত কোনটা তাহলে বোঝা গেল এবাদত বেজাল আছে রসুল বলেন পিওর এবাদত হইল নির্বেজাল এবাদত হইল এমন ভাবে তুমি আল্লাহর এবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ যদিও দুনিয়ার জীবনে চর্মচুখে আল্লাহকে দেখবে না কিন্তু তোমার অন্তরে এই কথা একদিন রাখবে যে আল্লাহ অহরহ আমাকে দেখতেছেন আমি কিভাবে দাঁড়াই আছি আল্লাহ আমাকে দেখতেছেন আমি কি পড়তেছি আল্লাহ আমাকে দেখতেছেন আমি কিভাবে রুকু করতেছি আল্লাহ আমাকে দেখতেছেন আমি কিভাবে সেজদা করতেছি আল্লাহ আমাকে দেখতেছেন আমি কিভাবে সুরাখেরাত পড়তেছি আমি কিভাবে দোয়াদুরুদ পড়তেছি আমি কিভাবে তসবি তালিল পড়তেছি আল্লাহ অবশ্যই প্রতিটি মুহূর্তে মুহূর্তে আমাকে দেখতেছেন এই মনোভাব সম্পদ নিয়েও যদি আবাদত করতে পারো তোমার আবাদত পিওর এবার বলেন বাতিনি নামাজ ঠিক হয় কিভাবে রুকু ঠিক করলে সেজা ঠিক করলে নমাজে মনোযোগী হলে আমরা মনোযোগী না অমনোযোগী অমনোযোগী তাহলে আমাদের কোন নমাজটা এবার নষ্ট বাতিনী নামাজ সারা জিন্দগি বর নামাজ পড়বেন এই নামাজ আপনাকে সুদ ছাড়াইতে পারবে না সারা জীবন বর নামাজ পড়বেন এই নামাজ আপনাকে গুস ছাড়াইতে পারবে না সারা জীবন বর নামাজ পড়বেন এই নামাজ আপনাকে মদ ছাড়াইতে পারবে না সারা জীবন বর নামাজ পড়বেন এই নামাজ আপনাকে গাঞ্জা ছাড়াইতে পারবে না তাহলে এটা ঠিক করার হয় কি জানার দরকার কিনা বুঝার দরকার কিনা হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন ঠিক করার উপায় হইল মানুষ মনোযোগী হইয়া নামাজ পড়তে পারে না কেন আল্লাহ রসুল হাদিস শরীফ বলেন তার কারণ হইল শয়তানের অগণিত বাহিনী আছে মানুষের এবাদত নষ্ট করার জন্য এবং মানুষকে গুনায় লিপ্ত করার জন্য অসংখ্য বাহিনী আছে শয়তানের সব বাহিনী সবার কাছে পাঠায় না বেনমাজিদের কাছে শয়তানের বিশেষ বাহিনী পাঠায় না বেনমাজিদের কাছে শয়তানের সাধারণ বাহিনী পাঠায় কিন্তু কোন মুসলমান যদি বেনামাজি না হইয়া নমাজে দাঁড়াইয়া যায় তখন তার নমাজকে নষ্ট করার জন্য শয়তান তার একটা স্পেশিয়াল বাহিনী পাঠাইয়া দেয় বুঝে থাকতে বলেন নমাজিদের কাছে শয়তানের অর্ডিনারি বাহিনী পাঠায় স্পেশিয়াল বাহিনী পাঠায় আল্লাহ রসুল বলেন এই বাহিনীর ডিউটি কি এই বাহিনীর ডিউটি হইল নমাজের নিয়ত করার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত শুধু আপনার মনে জাগাইয়া দিতে থাকবে উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা গড়ের কথা স্মরণ কর বাসার কথা স্মরণ কর বিবির কথা স্মরণ কর বাচ্চার কথা স্মরণ কর দোকানের কথা স্মরণ করো চাকরির কথা স্মরণ কর ধন সম্পদের কথা স্মরণ কর রুজি রোজগারের কথা স্মরণ কর স্মরণ করাইতে করাইতে করাইতে সালাম ফিরাইয়া যায় এর দ্বারা শয়তানের লাভ দুইটা একটা লাভ হইল তোমার নামাজ থেকে ফিরাইতে পারলাম না নমাজ তুমি ফরেই ফেললে তোমার নমাজের সব নষ্ট হইয়া গেল দুই নম্বর উপকার শয়তানের এই নমাজ তোমাকে দুনিয়ার কোনো গুণার থেকে ফিরাতে পারবে না এবার বুঝলেন আপনারা আমরা কেন নমাজে মনোযোগী হতে পারি না এমনি না শয়তানের স্পেশিয়াল বাহিনীর চক্রান্তের কারণে